সুপ্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনলেন মুস্তাকিম সাংস্কৃতিক ফোরামের তৃতীয় অ্যালবাম স্বপ্নের দেশে এতে যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন H M Abdul Kaiyum M D N Yahiya Hasan Nazmul Hasan Fahim Abdullah Sani ও এইচ এম মইনুল ইসলাম ক্যাসেটটির গানের কথাও সুর করেছেন Saeed bin Taj H M Abdul Kaiyum M D N Yahiya Hasan Abdullah Sani ও এইচ এম মইনুল ইসলাম ক্যাসেটটির ব্যবস্থাপনা ও ধারা বর্ণনায় ছিলাম আমি শামিম বিন সাব্বি আল্লাহ হাফেজ এসো মুস্তাকিমের স্লোগানে স্লোগানে এসো মুস্তাকিমের আহ্বানে এসো মুস্তাকিমের ছায়াতলে ছায়াতলে এসো মুস্তাকিমের সন্ধানে এসো মুস্তাকিমের স্লোগানে স্লোগানে এসো মুস্তাকিমের আহ্বানে এসো মুস্তাকিমের ছায়াতলে ছায়াতলে এসো মুস্তাকিমের সন্ধানে এসো মুস্তাকিমের স্লোগানে স্লোগানে